হজরত ইউসুফ আলহিসের বাবা ইয়াকুব আলহিসের সাথে যখন সাক্ষাৎ হয়েছিল তখন তিনি জিজ্ঞাসা করেছিলেন যে আপনার কি আল্লাহর তবদিরে বিশ্বাস নাই তিনি বললেন কেন প্রশ্নের কারণ কি ইউসুফ আলি ইসলাম বললেন তবদিরে বিশ্বাস থাকলে আপনার কাছে থাকলে সুখে থাকবো আর দূরে থাকলে দুঃখে থাকবো এই চিন্তায় কানলেন কেমন ইয়াকুব আলহিস সালাম জবাব দিলেন তোমার দুনিয়ার সুখ দুঃখের চিন্তায় আমি কান্দিনি তুমি আখেরাতের সুখের হতে আছো না দুঃখের হতে চলে গেছো সেই চিন্তায় আছো গতকাল খুব সংক্ষেপে বলা হয়েছে যে এই কথার মধ্যে আমাদের বর্তমান যুগের সমস্ত মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষণীয় ব্যাপার আমাদের প্রত্যেক মুসলমানের ছেলে মেয়ে এরা জান্নাতের পথে চলছে না জাহান্নামের পথে চলছে এর চেয়ে বড় ফিকির কোন মুসলমান মা বাবার জন্য হতে পারে এই শিক্ষা আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে বারবার বিভিন্ন ঘটনা প্রসঙ্গে দিয়েছে গতকাল বলেছি এক আয়াতে আল্লাহ বলেন কু আনসুসাকুম আহলিকুম নারা তোমরা নিজেরাও জাহান নাম থেকে বাঁচো নিজেদের কেও জাহান নাম থেকে বাঁচাও ছেলে মেয়ে জাহান নাম থেকে বাঁচাও বিবিকে জাহান নাম থেকে বাঁচানোর ব্যবস্থা বিবির বিয়ের আগে যতদিন পর্যন্ত বাবার ঘরে লালিত পালিত হবে ততদিন পর্যন্ত বাবার দায়িত্ব যে বিয়ের আগ পর্যন্ত তার জীবনটা এমন ভাবে গড়ে দেওয়া যেন বিয়ের পরে স্বামীর ঘরে সারা জীবন বর জান্নাতের পথে চলতে পারে দায়িত্ব টাকা বাপের যদি বাবা এই দায়িত্ব পালনে কোনো ত্রুটি করে বিয়ের পর থেকে হুবহু সেই দায়িত্ব স্বামীর উপর বাবা যদি সঠিকভাবে কলেমা খালাম শিক্ষা না দিয়া থাকে বাবা যদি আমাদের কেরাত ভাবে অভিশুদ্ধভাবে কেরাত শিক্ষা না দিয়া থাকে বাবা যদি মেয়েকে পাক্তা ভাগ শিক্ষা না দিয়া থাকে বাবা যদি পর্দাপসিদা শিক্ষা না দিয়া থাকে বাবা যদি মেয়েকে হালাল হারাম শিক্ষা না দিয়া থাকে বিয়ার সাথে সাথে এই মেয়েটাকে এই সবগুলি শিক্ষা দেওয়ার দায়িত্ব বুঝে থাকলে একটু বলুন কার ঘর যায় স্বামীর স্বামীর ঘর যায় এজন্য আল্লাহ বলেন তু আনফুসাকুম ওয়া আহলিকুম তোমরা নিজেরাও জাহান্নাম থেকে বাঁচো তোমাদের বিবিদেরকেও জাহান্নাম থেকে বাঁচো অথবা কোন মেয়ে যদি বিয়ার আগে বাবা শিক্ষা দিছিল সবকিছু বিয়ার পর থেকে যদি সেইগুলি পালন করতে চায় না তখন সেইগুলি পালন করা নিয়ে স্বামীর দায়িত্ব হয় তাই আল্লাহ বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম তুমিও বাঁচো তোমার বিবিকেও বাঁচাও সাথে সাথে তোমাদের সন্তানাদিকেও ছেলে হোক মেয়ে হোক তোমাদের সন্তানদেরকেও জাহান নামের আগুন থেকে বাঁচাও আল্লাহ ফকরাবুল আলমিন কথাটা ডাইরেক্ট বলেননি যে জাহান নামের আগুন থেকে বাঁচাও আল্লাহ বলেছেন তোমাদের বিবি বাচ্চাকে ওই আগুন থেকে বাঁচাও যে আগুনের লাকড়ি হবে মানুষ আর পাথর কোন আগুন দুনিয়ার কোন আগুন না জাহান নামের আগুন যে আগুনের লাকড়ি হবে মানুষ আর যে আগুনের লাকড়ি হবে পাথর কথাটা এইভাবে ঘুরে বললেন কেন এটা তো জাহান নামের আগুন সরাসরি জাহান নামের আগুন থেকে বাঁচা বলতে পারতেন এর কারণ হল আল্লাহ এই বঙ্গিতে বলার মাধ্যমে বুঝাইতে চাইছে যে তোমার চোখের সামনে যদি তোমার বিবি আগুনে ঝাঁপ দিতে চায় তোমার চোখের সামনে যদি তোমার ছেলে মেয়ে আগুনে ঝাঁপ দিতে চায় তাহলে তুমি সুফায় বসে বসে সাবধান করিস না মরবে এই বলে বসে থাকবে না জাপটাইয়া ধরে তারে রক্ষা করার চেষ্টা করবে তাহলে বোঝা গেল নিজের বিবি আগুনে জাপ দিতে চাইলে শুধু মুখের দ্বারা বাধা দেওয়া যথেষ্ট নয় বল প্রয়োগে তাকে বাঁচাতে হয় নিজের ছেলে মেয়ে আগুনে জাপ দিতে চাইলে শুধু মুখের দ্বারা বাধা দেওয়া যথেষ্ট নয় শক্তি প্রয়োগে তাকে বাঁচাতে হয় সাবধান নামাজ সারিস না না বল প্রয়োগে বানাইয়া দেওয়া বল প্রয়োগে গুণা সারাইয়া দেওয়া প্রত্যেকটা বাবার উপর খরচ নিজের ছেলেকে নিজের মেয়েকে বল প্রয়োগে নমাজি বানাইয়া দেওয়া বল প্রয়োগে তারে গুনার কাজ ছাড়াইয়া দেওয়া আগুনে জাপ দিতে চাইলে তুমি মুখের দায়িত্ব পালন করবে না জাপটাইয়া ধরবে আল্লাহ রব্বুল আলমিন বলেন দুনিয়ার আগুন জাহান নামের আগুন দুনিয়ার আগুনের মতো নয় দুনিয়ার আগুনে পড়লে যদি যাত্রাইয়া তোমার ছেলে মেয়েকে রক্ষা করতে চাও জাহান নামের আগুনে পড়তে ছেলে কেমন যাত্রাইয়া তাকে রক্ষা করার দায়িত্ব আছে তোমার অথচ দুঃখের বিষয় আমাদের বর্তমান সমাজের বেশিরভাগ মুসলমান বিদিকে যাত্রাইয়া দিলে জাহান নামের আগুন থেকে বাঁচাবে দূরের কথা ছেলে মেয়েকে ঝাপটাইয়া দিলেন জাহান নামের আগুন থেকে বাসাবে দূরের কথা নিজেরই জাহান নামের আগুন থেকে বাঁচার ফিকির নাই এই এইটাই বর্তমান দুনিয়ার বেশিরভাগ মুসলমানের মত বাবার নিজেরই জাহান নাম থেকে বাঁচার ফিকির নেই মায়ের নিজেরই জাহান নাম থেকে বাঁচার ফিকির নেই স্বামীর নিজেরই জাহান নাম থেকে বাঁচার ফিকির নেই দিদিরে বাঁচাবার ফিকির করবে কোন সময় ছেলে মেয়ে বাঁচাবার ফিকির করবে কোন সময় এই সমস্ত মা বাবা এবং বিবি বাচ্চাকে জাহান নাম থেকে বাঁচাবার বিকল্প ব্যবস্থা বাইর করছেন ওলামা বিকল্প ব্যবস্থা যে সমস্ত লোক উজু গুসল কলেমা কালাম নমাজ রোজা পাক না পাক হালাল হারাম না শিখেই বয়স্ক হয়ে গেছে এগুলি না শিখেই বিয়ে শাদী করে ফেলেছেন এইগুলি আমল না কইরাই সন্তান আদির বাবা হয়ে গেছেন এদের নাম থেকে রক্ষার দুইটা বিকল্প কয়েকটা বিকল্প ব্যবস্থা এর মধ্যে সবচেয়ে সহজ বিকল্প ব্যবস্থা হল তবলিক জমাতে যাও চিল্লা দাও সবচেয়ে সহজ একাধারে চল্লিশ দিনের জন্য আপনি চলে গেলেন ওইখানের মুরব্বীরা আপনার কলেমা সহি করে দিবে আপনার উজু গুসল সহি করে দিবে আপনার চূড়া কেরাত সহি করে দিবে আপনার পাতনা ভাব ঠিক করে দিবে আপনার আমল ঠিক করে দিবে এবং তারা আপনার কাছ থেকে কোনো বেতন নিয়ে নয় নিজের পয়সা খাইয়ে আপনাকে সহি করে দেবে তবলিক জমাতের লোকেরা এই সমস্ত বয়স্ক মুসলমান যারা বয়স্ক হইয়া গেছে বিয়া শাদি করে ফেলাইছে সন্তানাদির বাবা হইয়া গেছে এখনো কলেমা কালাম সহি নাই এখনো নামাজ বন্দেগি শিখে নাই এখনো হালাল হারাম শিখে নাই এদেরকে তবলিক জমাতের লোকেরা যে শিক্ষা দেয় বেতন নিয়া না বিনা বেতনে তো সুযোগ দুনিয়ার আর কোথাও হবে এই গেল একটা ব্যবস্থা দুই নম্বর ব্যবস্থা হল আপনি যদি বুঝতে পারেন যে আপনার এই সমস্ত ঠিক হয় নাই আপনি কলেমা কালাম ঠিক করতে পারেন নাই উজু গোসল ঠিক করতে পারেন নাই আপনি বিয়া শাদি করে সন্তান আদির বাবা হয়ে গেছেন এর মানে হলো আপনি অতীতের জীবন যার নামের মতেই পরিচালনা করছেন আল্লাহ তকরবুল আলমিন বলেন এখনো ফিরে আমার পথে চলে আসো আমি জান্নাতে বলতে ফিরে আসার ব্যবস্থা একজন আলেমের কাছে যাও কোন নয় বিনয় খুঁজা তাকে বলো হুজুর আমার কলেমা সহি না আমার উজু নফল থাকি না আমার চুরাকেরাত করি না আপনি দয়া করে আমাকে হয়তো এসার নামাজের পরে না হয় ফজরের নামাজের পরে না হয় আসরের নামাজের পরে পাঁচটা মিনিট সময় দেন আমার কলে কলেমাটা আপনাকে শোনাইবো আপনি সহি করে দিই দ্বিতীয় ব্যবস্থা অথবা মসজিদ কমিটির পক্ষ থেকে বয়স্কদের এই কলেমা কালাম শিক্ষার ব্যবস্থা চালু করতে পারেন সমষ্টিগতভাবে মসজিদ কমিটির পক্ষ থেকে যদি এই ব্যবস্থা গ্রহণ করেন যে যারা যারা বয়স্ক হয়ে গেছে কলেমা কালাম গুসল পাতনা পাতনা শিক্ষা তাদেরকে প্রতিদিন একটা টাইমে তাদেরকে এগুলি শিক্ষা দেওয়া হবে এই সুযোগ সুবিধা দেওয়ার জন্য একজন বুজুর্গ একটা মূল্যবান একটা কিতাব লেখে কিতাবটার নাম এক মিনিট কা মাদ্রাসা এটার বাংলা অনুবাদ হয়েছে এক মিনিটের মাদ্রাসা আপনি কলেমা সহি করছেন না উজু গোসল দিচ্ছেন না এক মিনিটের মাদ্রাসায় ভর্তি হয়ে যান ডেলি মাত্র আপনি এক মিনিট লেখাপড়া করবেন এই মাদ্রাসায় কিরকম যে কোনো একটা নমাজের শেষে একজন জিম্মাদার থাকবেন তিনি বলবেন ভাই এক মিনিটের মাদ্রাসায় লেখাপড়া হবে এক মিনিট পরে ছুটি হয়ে যাবে সে না বলুন এক মিনিটের মাদ্রাসায় লেখাপড়া হবে এক মিনিট পরেই ছুটি হয়ে যাবে কে না বলবে সবাই বলবে তখন তিনি এক মিনিটের মাদ্রাসায় কিভাবে শিক্ষা দিবেন ওই কিতাবে লিখে দিতে এক মিনিটের মাদ্রাসার শিক্ষা দেওয়ার পর সিস্টেমটা হবে আমরা যে নমাজে আসলাম নমাজ পড়লাম নমাজ তো উজু ছাড়া হয় না আর উজু করতে সাইড ফরজ আদায় করতে হয় প্রথম ফরজ মুখ দেওয়া দ্বিতীয় ফরজ হাত দেওয়া তৃতীয় ফরজ মাথা মোটা করা চতুর্থ ফরজ পাল দেওয়া মুখ দোয়া এক ফরজ হাত দোয়া দুই ফরজ মাথা মোটা করা তিন ফরজ পাও দোয়া চার ফরজ মাদ্রাসা ছুটি যে ব্যক্তি জীবনে জানছিল না উরুতে কত ফরজ কত মিনিট লাগলো জানতে এক মিনিট পরের দিন আবার একই টাইমে এক মিনিটের মাদ্রাসা শুরু হইল যিনি এক মিনিটের মাদ্রাসায় শিক্ষকতা করবেন তিনি দায়িত্ব পালন করবেন তারাই বলবেন গতকালকে বলা হয়েছে উজুর সাই ফরজ মুখ দোয়া আত দোয়া মাথা মোটা করা পাউ দোয়া মুখ দোয়ার সীমানা হইল চুলের গুড়ার থেকে তুষার নিচ পর্যন্ত ডান কানের লতি থেকে বাম কানের লতি পর্যন্ত এই এরিয়ার ভিতরে সম্পূর্ণটা জায়গা একবার দোয়া ফরজ তিনবার দোয়া শূন্য এর ভিতরে চুল পরিমাণ জায়গা না ধুইলে শুকনা থাকলে উজো হবে না ছুটি এক মিনিটের মাঝ ছুটি তৃতীয় দিন আবার এক মিনিটের মাদ্রাসার উত্তর দাঁড়াইয়া বলবেন গতকাল বলা হয়েছে মুখ দোয়ার সীমানা চুলের গোড়ার থেকে তার নিচ পর্যন্ত এক কানের লতির থেকে আরেক কানের লতি পর্যন্ত পুজুর দুই নম্বর ফরস দুই হাত কনুইয়ের উপর পর্যন্ত একবার দোয়া ফরস তিনবার দোয়া সুন্নত এর ভিতরে নখ পরিমাণ জায়গা শুকনা থাকে উজু হবে না ছুটি উজুর এক মিনিটের একদিনের মাদ্রাসায় উজুর এক শিক্ষা হয়ে গেল দ্বিতীয় দিনে দুই শিক্ষা হয়ে গেল তৃতীয় দিনে তিন শিক্ষা হয়ে গেল চতুর্থ দিনে চারি শিক্ষা হয়ে গেল সাত কারণে উজু ভাঙ্গে সাত দিনে শেষ যত কারণে উজু ভাঙ্গে প্রত্যেকটা কারণ এক মিনিট লাগে না বলতে প্রথম দিনে উজুবাঙ্গার প্রথম কারণ বলে দিলেন মাদ্রাসা ছুটি দ্বিতীয় দিনে উজুবাঙ্গার দ্বিতীয় কারণ বলে দিলেন মাদ্রাসা ছুটি বলেন প্রতিদিন একটা করে মশালা আমাদের শিক্ষা হয়েছে সে অথচ কোনো টাইম লস হয় না এক মিনিটের মাদ্রাসা ওই কিতাবে লেখা আছে একটা গুণা করলে কোন কোন কাজ করলে গুণা হয় আর গুণা করলে ফলাফল কি হয় একটা গুণা করলে দুনিয়াতে কি ক্ষতি হয় একটা গুণা করলে আকারাতে কি ক্ষতি হয় মাত্র এক মিনিট এক মিনিট ডেলি এক মিনিট ডেলি এক মিনিট বছর শেষে দেখবেন আপনার সবকিছু জানা হয়ে গেছে যারা সময় মতো উজুগুসল কলেমা কালাম নমাজ রোজা হালাল হারাম শিখেন নাই তাদের জন্য দুই নম্বর ব্যবস্থা এক নম্বর ব্যবস্থা তবলিগের চিল্লায় যাওয়া দুই নম্বর ব্যবস্থা এক মিনিটের মাদ্রাসা চালু করা কিতাব কিনতে যায় কিতাবের নাম ওই এক মিনিটের মাদ্রাসা দেখে দেখে পড়াইলেও চলে কিতাবটা দেখে দেখে পড়াইলেও চলে তিন নম্বর ব্যবস্থা হলো কোন কামেই পীরের কাছে মরিদ হইয়া যাওয়া সারা বছরের মধ্যে অন্তত চল্লিশটা দিন অবসর করে ওনার খানকায় গিয়া থাকা উনি সব সংশোধন করে দিবেন ঠিক করে দিবেন এই জন্য আমাদের দায়িত্ব আপনারা যারা সময় মতো এগুলি শিখেন নাই জান্নাতে যাওয়ার রাস্তা ধরেন নাই জাহান নামের পথে অধিকাংশ জীবন অতিবাহিত করেছেন আপনাদেরকে এখনো জাহান নামের পথ ছেড়ে জান্নাতের পথে আসার কোন সুযোগ আছে কিনা এগুলি বলে দেওয়া আপনাদেরকে আমাদের দায়িত্ব তারপর গেল আমরা যারা বয়স্ক হয়ে গেছি জাহান্নামের পথে জীবন যাপন করে জান্নাতের পথ চিনছি না আমাদের জন্য জান্নাতের পথে ফিরে আসার ব্যবস্থা বাকি রইল আমাদের ছেলে মেয়ের ব্যবস্থা আপনাদের ছেলে মেয়ে আপনি নিজেই উজু জানেন না ছেলে মেয়েকে উজু শিখাইবেন কিভাবে আপনি নিজেই গুসল জানেন না ছেলে মেয়েকে গুসল শিখাইবেন কিভাবে আপনি নিজেই নমাজের ফরজ কথা জানেন না ছেলেকে মেয়েকে শিখাইবেন কিভাবে আপনি নিজেই কত কারণে দশ বছরের কোন মুসলমানের বাচ্চা যদি নমন করতে না চায় তাকে তাকে শাসন করে নমন দিবে না আমার ছেলে মেয়েকে সাত বছর থেকে দশ বছরের ভিতরে পরিপূর্ণ সহি নমাজ বানানি আমার উপর বড় আমি নিজেই সহি নমাজ জানি না আমি ছেলে মেয়েরে সহি নমাজ নামাজি বানাবো কিভাবে আমি নিজেই উজু চিনি না গোসল চিনি না পাক চিনি না নামাজ চিনি না হালাল চিনি না হারাম চিনি না আমি নিজেই পথ চলছি জাহান নামের পথে আমার ছেলে মেয়েকে জাহান নামের পথ থেকে বাঁচাবো কিভাবে এই এই সংকট নিরসনের জন্য ওলামায় কেনা আপনাদের জন্য দ্বিতীয় ব্যবস্থা করেছে আমার কথা বুঝে থাকলে বলুন উলামায় কেরাম নিজেদের যান বাসানির ফিকিরে না সর্বস্তরের মুসলমানের ইমান বাসানির ফিকিরে সর্বস্তরের মুসলমানের ইমান বাসানি